আমি হতে চাই উদার আকাশ বিশাল সমুদ্র আমি হতে চাই উদার আকাশ বিশাল সমুদ্র আমি সবার মাঝে বিলিয়ে দেব ভোরের সূর্য এক মুঠো রৌদ্র আমি হতে চাই আমি হতে চাই উদার আকাশ বিশাল সমুদ্র আমার হৃদয়কে বড় করে দাও হে প্রভু কোনো কালিমা যাতে বাসানা বাঁধে কভু আমার হৃদয়কে বড় করে দাও হে প্রভু কোনো কালিমা যাতে বাসনা বাঁধে কভু ঝর্নার মতো নির্মল আমি হতে চাই মানুষের মতো মানুষ আমি কোথা পাই একটা জীবন আমার যেন সুরভিত হয় ফুলের মতো পবিত্র আমি হতে চাই উদার আকাশ বিশাল সমুদ্র আমি সবার মাঝে বিলিয়ে দেব ভোরের সূর্য এক মুঠো রৌদ্র আমি হতে চাই উদার আকাশ বিশাল সমুদ্র আমার হৃদয়ে শক্তি সাহস দাও হে খোদা সঠিক পথে চলি আমি যেন সদা আমার হৃদয়ে শক্তি সাহস দাও হে খোদা সঠিক পথে চলি আমি যেন সদা আকাশের মাঝে একটুও নেই হীনতা সাগরের বুকে নেই কোনো আবিলতা সকল প্রতিভা আমাকে তুমি দাও উন্নত চরিত্র আমি হতে চাই উদার আকাশ বিশাল সমুদ্র আমি সবার মাঝে বিলিয়ে দেব ভোরের সূর্য এক মুঠো রৌদ্র আমি হতে চাই আমি হতে চাই আমি হতে চাই উদার আকাশ বিশাল সমুদ্র